محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল ও মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎ পথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি বা অন্যদের সামনে তুলে ধরতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন ইয়ারব্বাল আলামিন এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আজ আমি বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে চাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন আগে আমি আপনাদের কিছু লিখিত প্রশ্নের উত্তর দিতে চাই তারপরে আপনাদের অডিও রেকর্ডিং প্লে করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথম প্রশ্ন লিখছেন বাংলাদেশ থেকে কবির হোসেন সাহেব সালামুন আলাইকুম হুজুর আমি বাংলাদেশ থেকে বলছি আমার নাম কবির হোসেন আমার একটা প্রশ্ন ছিল আমার এক ভাই কিছু টাকা জমা আমার এক ভাইয়ের কিছু টাকা জমা আছে এই টাকা দিয়ে একটি জমি কিনে বাড়ি করে বসবাস করতে চায় তাহলে এর জন্যে জাকাত বা খুমস দিতে হবে কি একটু জানাবেন প্লিজ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবারাকাত আমার প্রিয় ভাই কবির আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ভালো রাখুক আপনার পরিবারকে ভালো রাখুক সুখ শান্তি দান করুক আপনার জীবনের মনোকামনা আশাকে পুরো করুক আপনি আপনার ভাইয়ের তরফ থেকে একটা সুন্দর প্রশ্ন রেখেছেন আর খুব প্র্যাকটিক্যাল বাস্তবে এমন অনেক ফ্যামিলিতে হয় তাই আপনি একটা সুন্দর প্রশ্ন রেখেছেন আশা রাখি আপনার প্রশ্নের উত্তরের মাধ্যমে অনেকেই জ্ঞান লাভ করবেন আপনার প্রশ্ন হচ্ছে যে আপনার এক ভাই পয়সা জমা করছে জমি কিনে ঘর করে বসবাস করবে বলে তো ওই পয়সার ওপরে জাকাত বা খোমস আছে কি না তো শরিয়াতের হুকুম হচ্ছে যদি জমা পয়সায় এক বছরের মধ্যে ঘর তৈরি করে সেই ঘরে বসবাস শুরু করে দেয় তাহলে তার উপরে কোনো খোমস নেই মনে রাখবেন পরিষ্কার মশলা যদি এক বছরের মধ্যে টাকা পয়সা জমা করে মনে করুন তিনি ব্যবসা করেন বাণিজ্য করেন বা কোনো অফিস আদালতে কাজ করেন তো ওই পয়সা যদি উনি এক বছর ধরে জমা করে পুরো এক বছর কমপ্লিট হওয়ার আগে জমি কিনে ঘর করে সেই ঘরে বসবাস শুরু করেন তাহলে ওই পয়সায় খোমজ দিতে হবে না কিন্তু যদি উনি এক বছরে এটা না করতে পারেন মনে করুন দীর্ঘ কয়েক বছর ধরে উনি জমা করছেন দু বছর দশ বছরও লেগে যায় অনেক অনেক সময় তখন ওই পয়সা যেটা জমা হচ্ছে প্রতি বছর তার থেকে খুমস বাহির করতে হবে তবে এবছর যে পয়সা থেকে খুমস বাহির করা হয়ে গেছে আগামী বছর ওই পয়সা আর খুমস বাহির করতে হবে না আগামী বছর যেটা এক্সট্রা জমা হবে তার থেকে খুমস বাহির করতে হবে কারণ ওই মালটা জমা হতে থাকবে প্লাস ওটাকে পবিত্র বা পাক করতে থাকতে হবে যদি ওই পয়সার খুমস না বাহির করা হয় তো মনে করুন ওই পয়সা যতটা খুমস মানে সাদাত বা সাহেমে এমাম এমামের হক বা সাদাতের হক ততটা অবৈধ বা তার জন্য অপবিত্র গণনা হবে তাই সে যদি পবিত্র পয়সা দিয়ে পবিত্র জমি কিনে বা পবিত্র ঘর করে সেই ঘরে বসবাস করতে চায় যে ঘরে তার নামাজ রোজা বা বাকি এবাদাত সে সঠিকভাবে আঞ্জাম দিতে চায় তো তাকে পবিত্র পয়সা দিয়ে ওই জমি কিনতে হবে বা ঘর তৈরি করতে হবে আর শরীয়তের হুকুম হচ্ছে প্রতি বছর তাকে একবার খুমস বাইর করতে হবে যদি এক বছরের মধ্যে যেটা বললাম প্রথমেই এক বছরের মধ্যে পয়সা জমা করে জমি কিনে ঘর করে সেই ঘরে বসবাস শুরু করে দেয় তো তার উপরে কোনো খমস নেই কিন্তু এক বছর পুরো হয়ে গেলে যে পয়সাটা থাকবে ওই পয়সার উপরে খুমস দিতে হবে এখানে আবার একটা কথা বলতে চাই আমাদের মধ্যে অনেক আছে হয়তো এটা ভাববেন যে মানুষের প্রতি বছর যদি আমি খুমস ব্যয় করি তো আমার পয়সা কম হয়ে যাবে আমি দু বছরের জায়গায় হয়তো তিন বছর লেগে যাবে লেগে যাবে ঘরের পয়সা জমা করতে কি তিন বছর জায়গায় চার বছর লেগে যাবে কারণ খুমুসে অনেক পয়সা ডিডাক্ট হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ওর থেকে আমার ভাই একটা জিনিস মনে রাখবেন পাক রুজিতে আল্লাহ বরকত দান করে বিশ্বাস না হয় একবার করে দেখুন যারা খুমুস বাইর করে আলহামদুলিল্লাহ প্রতি বছর তাদের খুমুসের পরিমাণ বা হার বেড়ে যায় কারণ হচ্ছে আল্লাহর তরফ থেকে তার রুচিতে এত বরকত দান হয় এত সে উপলব্ধি করে সাইট ইনকাম হয়ে যায় বিজনেসে এত লাভ হয় যে এবছর যদি কেউ একশো টাকা খুমুস বের করে তো আলহামদুলিল্লাহ বেশিরভাগ লোকেরা বলেছেন যে আলহামদুলিল্লাহ আগামী বছর তারা দুশো কি তার বেশির ওপরে খুমস বাহির করেছে তো এটা আল্লাহর বরকত রুচি পাক পবিত্র হালাল হয়ে গেলে তখন আল্লাহ হালাল রুচিতে বরকত দান করে তো এটা কখনও ভাববেন না যে ওই পয়সা কম হয়ে যাচ্ছে কোথা থেকে ওই পয়সা পুরো হয়ে যাবে আপনি খবর রাখেন না আল্লাহ গায়েব থেকে মদত করবে আর হয়তো আপনি যে জমিটা পাঁচ লাখ টাকায় কিনতে যাচ্ছেন হয়তো আল্লাহ এমন একটা প্রসেস করে দেবে ওই জমিটা আপনি চার লাখ টাকা পেয়ে যাবেন কি একটা ঘর আপনি মনে করুন দশ বিশ টাকায় কিনতে যাচ্ছেন হয়তো সেই ঘরটা আল্লাহ রব্বুল আলমিনী এমন কোনো পরিস্থিতি করে দেবে পাঁচ সাত লাখ টাকা পেয়ে যাবেন তো ওই যে পয়সাটা কম হয়ে গেল মনে করুন এটা আল্লাহর তরফ থেকে একটা রহমত বা বরকত হলো তো এইভাবে আল্লাহ কিভাবে তার বান্দাদের কাজ সহজ করে দেবে তারা জানে না কোরআন পরিষ্কার বলছে ওয়ামাইয়াত্তাকিল্লা ইয়াজ আল্লাহ মখরাজান যে আল্লাহর ভয় করে চলে অর্থাৎ সৎপথের উপরে চলে দিনের উপরে চলে চলে শরীয়তের উপরে আমাল করে ওমামে ইয়াত্তাকিল্লা ইয়াজ আল্লাহ মকরাজেন আল্লাহ তার জন্যে বাইর হওয়ার রাস্তা তৈরি করে দেয় মানে সংকট থেকে সমস্যা থেকে মুক্তির রাস্তা তৈরি করে দেয় ওই ইয়ারজকমেন হায়সোলা ইয়া তাসিব আর এমন জায়গা থেকে আল্লাহ তাকে রুজি দান করে যেটা তার ধারণায় থাকে না যার চিন্তায়ও থাকে না বিশ্বাস করুন এমন জায়গা থেকে রুজি পাবেন যা হয়তো আপনি ভাবতেও পারেননি বা পারবেন না ওমাইয়ে তবাক্কাল আল্লাহ ফাওয়া হাসব মনে রাখবেন কোরআন বলছে যে আল্লাহর উপরে ভরসা করে সেই আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ বা আলু আমরে কাজ্জা আল্লাহ লিকুল্লা সেইন কাদারা আল্লাহ আপনার নসিব যেটা লিখেছে সেটা আপনার কাছে পৌঁছে দেবে বা আপনি সেটা পেয়ে যাবেন আপনার নসিব কেউ কেড়ে নিতে পারবে না আল্লাহ বা আলু আমরে খোদা নিজের আমরকে পুরো করবে ওয়াদা যেটা করেছে সেটা পুরো করবে কাজ আল্লাহ লেকুল্লা সেইন কাদরা আল্লাহ সকলের জন্য একটা নির্ধারিত পরিমাণ রেখেছে তো তার ওপরে যদি কেউ রাজি থাকে খুশি হয় আর আল্লাহর ভয় করে চলে দিনের ওপরে আমাল করে চলে তো আল্লাহ রব্বুল আলমিন তখন গায়েব থেকে তার সাহায্য করে বা তার ফেরিস্তাদের মাধ্যমে তার সাহায্য করে হয়তো কোনো ফেরিস্তা মানুষের রূপ হয়ে এসে আপনার সমস্যার সমাধান করে যাবে আপনি বুঝতেও পারবেন না আপনি ভাববেন আপনার কোনো বন্ধু কোনো আপন আত্মীয় কি কেউ পরিচিত ব্যক্তি কি অপরিচিত ব্যক্তি এসে আপনার সাহায্য করে গেছে কিন্তু হয়তো সেটা বাস্তবে আল্লাহর কোনো ফেরিস্তা হতে পারে তো মনে রাখবেন আল্লাহর উপরে যদি ভরসা করে কাজ করেন তো আল্লাহ রুজিতে বরকত দান করবে সময়ে খুমুস জাকাত বার করতে থাকুন মাল যদি একবার পবিত্র বা হালাল হয়ে যায় তো সেই পবিত্র মাল বা হালাল মালে যে কী সুখ কী আর কত বরকত যারা জাকাত খুমুস নিয়মিত বাহির করে তাদের কাছে জিজ্ঞাসা করুন তো আসলে আমার প্রিয় ভাই আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন আপনার ভাই যদি এক বছরের মধ্যে পয়সা জমা করে ঘর তৈরি করে সেই ঘরে বসবাস শুরু করে দেয় তো তার উপরে কোনো হুমুস নেই যদি এক বছরের বেশি হয়ে যায় তো এক বছর পুরো হয়ে গেলে ওই মাল যেটা জমা হচ্ছে তার উপরে খুমুস দিতে হবে তবে এবছর যে মালের উপরে জমা খুমুস দেওয়া হয়ে গেছে আগামী বছর অতটা মাল আগে ডিটেক্ট করে নিতে হবে মানে ওর ওপরে আর খুমুস নেই ওর থেকে বেশি যেগুলো এক্সট্রা জমা হবে তার উপরে তখন খোঁজ দিতে হবে আশা রেখে আপনার জন্য ক্লিয়ার হয়ে গেছে এবার এখানে রোমান ইংলিশ একটা प्रश्न अच्छा मन हिंदी भाषा बिसमीम सलामकुम केबला माफ़ी चाहती हूँ मुझे इस बात के लिए इस इस बात का इल्म है लेकिन मेरी ससुराल में नहीं सुनता कोई भी सब अपनी करते हैं इसीलिए आपको बार बार सवाल पूछना पड़ता है कि जब बच्चा पैदा होता है तो उसके सिर का उसके सिर का बाल होते हैं उसके सिर के बाल होते हैं वो बालों को क्या काट कर फेंकना नहीं चाहिए सदका देकर या घर पे रखने से परेशानी आती आती है उन बालों को रखने से पूरा जवाब दीजिएगा वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वरकत मेरी प्यारी बहन शायद आप ये कहना चाहती हैं कि जब बच्चे का हम अकीका करते हैं सातवें दिन तो उसकी तरफ से एक जानवर को भेड़ बकरी कुछ भी जबा करते हैं तो उस जबा के बाद उसका सर मूंढते हैं उसके जो बाल होते हैं वो मूंढ दिया जाता है तो शायद उन बालों से मुतलिक आपका सवाल है कि उनको क्या करना चाहिए तो शरीयत में हुक्म है कि बच्चे का सर मुंडवा कर जो बाल हो उसके वज़न बराबर सोना या चांदी सदका देना चाहिए याद रखिएगा उन बालों के वज़न के बराबर सोना या चांदी कुछ भी सदका दे सकते हैं उससे बच्चा जो है बहुत सारी आफतों बलाओं से बीमारियों से महफूज रहता है उसकी ज़िंदगी बढ़ जाती है तो ये जो बाल मुंडाया जाता है सदका उतारने के बाद इस बाल को या तो पानी में सहारा दे पानी में डाल दे बहते पानी में या कहीं ज़मीन में दफन कर दे इसका हुक्म यह है या तो पानी में सहारा दे पानी में डाल दे या ज़मीन में कहीं दफन कर दे उसको घर में नहीं रखना चाहिए कुछ चीज़ें हमारी बनाई हुई रस्में हैं जिसका शरीयत से कोई ताल्लुक़ नहीं है और ना ही शरीयत में ऐसा कोई हुक्म है लिहाजा इस तरह की बातों से या इसको हम बोलते हैं अंधविश्वासी इससे बचने की ज़रूरत है इससे परहेज करने की ज़रूरत है परंपराओं से गलत परंपराओं से बाहर आने की ज़रूरत है उम्मीद है कि आप समझ गई होंगी उस बच्चे का अकीका कीजिए और उसके बाल को मुंडाने के बाद उस बाल के वज़न बराबर सोना या चांदी सदका कर दीजिए और फिर उस बाल को या पानी में डाल दीजिए या कहीं ज़मीन में दफन कर दीजिए আগে का सवाल देखते हैं এখানে একটা উর্দুতে প্রশ্ন এসেছে बिस्मिल्लाह रहमान रहीम अस्सलाम वालेकुम मुतवफ़ी अपने बाद एक बीवी एक बेटा और तीन बेटियां छोड़ी मीरास कैसे तकसीम की जाएंगी शुक्रिया आ, सवाल किया जनाब अली मोहम्मद साहब ने कि एक शख्स ये दुनिया से गुज़र जाता है और अपने पीछे एक बीवी एक बेटा और तीन बेटियां छोड़ के गए हैं तो उनका जो मीरास है वो कैसे तकसीम करेंगे एक बहुत बेहतरीन सवाल है और आमुल बलवा सवाल है इस तरह के सवालात हमारे ज़िंदगों में हम लोग देखते रहते हैं पेश आते रहते हैं तो याद रखिएगा भाई अली मोहम्मद साहब मुतवफ़ी जो भी माल छोड़ के जाए उसके आठ हिस्से होंगे और आठवां हिस्सा यानी आठ में से एक हिस्सा पहले बीवी को दे देंगे याद रहेगा पहले कुल माल को आठ हिस्सों में तकसीम करेंगे आठ हिस्सों में तकसीम करने के बाद आठवां हिस्सा यानी आठ में से एक हिस्सा जो है वो पहले बीवी को दे देंगे उसके बाद जो सात हिस्से बचेंगे वो सात हिस्सा फिर पांच हिस्सों में तकसीम होगा क्योंकि एक बेटा और तीन बेटी है तो शरीयत के हिसाब से बेटे का हक बेटी के मुकाबले में डबल होता है तो फिर बाकी जो माल है तीन बेटियां और एक बेटा है और बेटे को डबल मिलना है तो गोया बेटे की जगह दो हिस्सा रखिए और तीन बेटी का तीन हिस्सा तो बाकी जो सात हिस्सा है बीवी को देने के बाद इसको पांच हिस्सों में तकसीम करना है और पांच में से दो हिस्सा बेटे को मिलेगा और तीन हिस्सा यानी एक एक एक एक बेटी को इस तरह से अब इसको मैं अगर एग्जाम्पल दे के समझाऊँ मिसाल दे के समझाऊँ मसलन मरने वाला अस्सी हज़ार रुपया छोड़ के दुनिया से गया तो अस्सी हज़ार में से पहले दस हज़ार अस्सी हज़ार को अगर आठ से आप डिवाइड करेंगे आठ हिस्सों में तकसीम करेंगे तो दस दस हज़ार बैठेगा तो पहले दस हज़ार उनकी अहलिया को बीवी को दे दिया जाएगा बाकी जो सत्तर हज़ार बचेंगे वो पाँच हिस्सों में तकसीम होगा पांच हिस्सों में तकसीम होंगे यानी चौदह हजार एक एक हिस्सा चौदह हजार का बनेगा तो चौदह में से अट्ठाईस हजार यानी दोहरा हिस्सा दो हिस्सा जो है वो बेटे को दिया जाएगा और बाकी तीन बेटियों को चौदह चौदह हजार दिया जाएगा इस तरह से अट्ठाईस बेटे का तीन बेटी को चौदह चौदह चौदह और बीवी को दस इस तरह ये अस्सी हज़ार तकसीम किए जाएंगे उम्मीद है कि आपके लिए मसला बिल्कुल वाज हो गया होगा पहले उस कुछ कुल माल को आठ हिस्सों में तकसीम करेंगे उसमें से एक हिस्सा बीवी को देंगे बाकी सात हिस्सा जो वो पाँच हिस्सों में तकसीम करेंगे जिसमें से दो हिस्सा बेटे को और एक एक हिस्सा तीनों बेटियों को उम्मीद है कि सबके लिए यह मसला क्लियर हो हो गया होगा अब मैं इसको बंगाली ज़बान में थोड़ा तर्जुमा करके बोलता हूँ हमारे बंगाली दर्शकों के लिए ভিউয়ার্স के लिए এখানে আলী মোহাম্মদ সাহেব একটা প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি মারা গেছেন আর উনি নিজের পিছনে স্ত্রী একটি ছেলে আর তিনটি মেয়ে ছেড়ে গেছেন তো ওনার ধন সম্পদ কিভাবে বন্টন হবে মানে মিরাজ কিভাবে বন্টন হবে এটা একটা খুব সুন্দর প্রশ্ন প্র্যাকটিক্যাল প্রশ্ন বাস্তবে এমন ঘটনা সবসময় আমাদের পরিবেশে হতে থাকে তো মনে রাখবেন প্রথম ওনার ধন সম্পদ মরহুম যা কিছু ছেড়ে গেছেন ওনার ধন সম্পদ আট ভাগে ভাগ হবে আট ভাগে ভাগ হবে এবার আট ভাগের এক ভাগ ওনার স্ত্রীকে আগে দিয়ে দিতে হবে তারপরে বাকি সাত ভাগ এক ভাই আর তিন বোনের মধ্যে বন্টন হবে তো ভাইয়ের অধিকার কিন্তু ডবল মানে ছেলের অধিকার ডবল মেয়েদের চেয়ে তো তো সাত ভাগ মনে করুন পাঁচ ভাগে বন্টন হবে পাঁচ ভাগের থেকে দু ভাগ ভাই বা ছেলে পাবে আর তিন ভাগ এক এক কন্যা একটা একটি মেয়ে এক এক ভাগ পাবে ভাগ পাবে এটাকে এবার যদি আমি উদাহরণ দিয়ে বলি মনে করুন যে ব্যক্তি মারা গেছেন উনি আশি হাজার টাকা রেখে মারা গেছেন তো আশি হাজার থেকে দশ হাজার আগে ওনার স্ত্রীকে দিয়ে দিতে হবে আট ভাগে ভাগ করলে দশ দশ হাজার পড়বে তো আশি হাজার থেকে দশ হাজার টাকা আগে মনে করুন ওনার বিধবা স্ত্রীকে দিয়ে দিতে হবে তারপরে বাকি থাকবে সত্তর হাজার টাকা এই সত্তর হাজার টাকা পাঁচটা ভাগ হবে তিনটি মেয়ের তিনটে ভাগ আর ছেলের দুটো ভাগ তো মানে পাঁচটি ভাগ হবে তো এক এক এক ভাগ চোদ্দো হাজার করে হবে চোদ্দো হাজার চোদ্দো হাজার চোদ্দো হাজার চোদ্দো হাজার চোদ্দো হাজার পাঁচ চোদ্দ সত্তর হবে তো এর মধ্যে আঠাশ হাজার ওই ছেলেকে দিতে হবে কেননা মেয়ের পরিবর্তে ডবল দিতে হবে তো আঠাশ হাজার ছেলে পাবে আর বাকি তিনটি মেয়ে চোদ্দ হাজার করে চোদ্দ হাজার করে তিনজনা পাবে এইভাবে আশি হাজার ছেলে মেয়ে বা বর মাঝখানে বন্টন হবে মনে রাখবেন স্ত্রী আট অংশ মানে আট ভাগের এক ভাগ পাবে তারপরে যেটা বাকি থাকবে ওটা ছেলেদেরকে সবসময় ডবল দিতে হবে মেয়েদের পরিবর্তে সেই হিসেবে বন্টন হবে আশা রাখি মশলা আপনাদের সকলের জন্যে ক্লিয়ার হয়ে গেছে এটা প্র্যাকটিক্যাল মশলা ছিল খুব বাস্তব মশলা ছিল ওই জন্য আমি আপনাদের সকলকে বললাম এবার আরেকটা প্রশ্ন পড়ি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাবারাকাত মৌলানা সাহেব আমি পূর্ব বর্ধমান জেলা কেউগুড়ি গ্রাম থেকে লিখছি আমার আপনার অনুষ্ঠান দেখে আমি অনেক কিছু শিখতে পেরেছি তার জন্যে আমি আপনার জন্য আল্লাহ তালার কাছে অনেক দোয়া করি এইভাবে যেন আমরা আপনার মাধ্যমে সঠিক জিনিস জানতে পারি আর আপনার মতো মাওলানা প্রতি ঘরে ঘরে যেন জন্ম নেয় এই কামনা করি আমিন আপনি আমার জন্য দোয়া করবেন আমি যেন একজন সহি মমিনা হতে পারি আর আমাকে একটা আমল বলে দিন আমি যেন সেই আমল করে একজন মমিন এবং যার মধ্যে আমার পঞ্জতন পাকের ভালোবাসা আছে তার সাথে যেন আমার বিবাহ হয় মনোয়ার সাহেব আমি ছোট ছোট কথা ছোট ছোট কথাতে কিছু কিছু মানুষের উপরে রেগে যাই এবং রাগে আমার মনে যা আসে আমি বলি পরে আমার আবার কষ্ট হয় কিন্তু আমাকে কেউ বুঝতে চায় না মৌলানা সাহেব আমাকে কিছু দোয়া বলে দিন আমার যেন রাগ কমে যায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ ইবাবারাকাত আমার প্রিয় বোন আপনার প্রশ্নের জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনে সুখ শান্তি দান করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক আপনি আমাদের অনুষ্ঠান দেখছেন ভালো লাগছে এর থেকে অনেক কিছু শিখছেন দোয়া করেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রবুল আলমিন আপনার সমস্যার সমাধান করে দেখ বিশেষ করে আপনি ছোট ছোট কথায় রেগে যান আর রাগ করে অনেক কিছু এমন হয়তো বলেন কাউকে সে কষ্ট পায় পরে আপনি সেটাকে স্মরণ করে কষ্ট পান তো মনে রাখবেন এই রাগকে দমন করার জন্যে সবচেয়ে সুন্দর উপায় হচ্ছে সুরায় আলে ইমরান আয়াত নম্বর একশো চৌত্রিশ সঙ্গে সঙ্গে রাগ দমন হয়ে যাবে যদি দাঁড়িয়ে থাকেন বসে পড়বেন যদি বসে থাকেন তো শুয়ে পড়ার চেষ্টা করবেন পজিশন চেঞ্জ করতে হবে আর ওই আয়াতটি পড়তে হবে বিসমুল্লাহ রহমান রহিম ওয়াল কাদিমিন আল গাইদা ওয়াল আফিন আনিনাস ওয়াল্লাহ ইহব্বুল মোহসেনিন এই আয়াতটি বারবার পড়ুন সঙ্গে সঙ্গে রাগ দমন হয়ে যাবে ওয়াল কাদিমিন আল গাইদা ওয়াল আফিন নাস ওয়াল্লাহ ইহব্বুল মোহসেনিন আশা রাখি আপনি এটা পড়লে আপনার রাগ কন্ট্রোল হয়ে যাবে আর রাগে হয়তো অনেক কিছু বলেন সেইটার মনে করুন কাফারা স্বরূপ নিজের বুড়ি আঙুলের দিকে দেখবেন থামনিল আর দেখে বলবেন আল্লাহম্মালা তামকতনি আল্লাহম্মালা তামকতনি এই যে ভুল করেছি এর যেন আমাকে সাজা দিও না আমি যে রাগ করে কিছু বলে ফেলেছি রাগের কারণে আমি তার জন্য দুঃখিত আল্লাহম্মালা তামকতনি মনে রাখবেন এটা পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ ধৈর্য দান করবে আর আশা রাখি আস্তে আস্তে ওই রোগ থেকে বাইরে আসতে পারবেন এবারে সুন্দর জীবনসাথী পাওয়ার জন্যে আপনি প্রতিদিন সকাল সন্ধ্যা সুরায় রহমান পড়ুন আর দুয়ায় মকারিমুল আখলাক এই দুটো জিনিস কোরআনের একটি সোরা সুরায় রহমান আর দুয়ায় মকারিমুল আখলাক দোয়াটা ইন্টারনেট থেকেও ডাউনলোড করে নিতে পারেন সমস্ত দোয়ার বইতেও দোয়াটা দোয়া আছে দোয়ায় মকারিমুল আখলাক এটা পড়ে আল্লাহর কাছে নিজের সুন্দর বা মনোনীত জীবন সাথী পাওয়ার জন্য দোয়া করুন আশা রাখি আপনার জীবনে এমন এক সাথী আসবে যাকে আপনি ভালোবাসবেন বা সে আপনাকে ভালোবাসবে যার আপনি সম্মান করবেন সে আপনার সম্মান করবে বা দুজনেই এক অপরের সুখ দুঃখের সাথী হবেন যেটাকে জীবনসাথী বা লাইফ পার্টনার বলা হয় আশা রাখি এটা করুন আর যদি সম্ভব হয় আপনার মাতা পিতা যদি বেঁচে থেকে থাকেন তো ওনাদেরকে বলুন জিয়ারাতে বিবি জাইনাব সালামুল্লাহ আলাহা পড়ে আপনার জন্য দোয়া করতে ইনশাআল্লাহ আশা রাখি উনসত্তর দিনের ওই আমাল বিবি জায়নাবের নামের সংখ্যা হচ্ছে উনসত্তর তো ওই জায়নাব নামের সংখ্যা অনুযায়ী উনসত্তর দিন এক টাকা করে সাতকা দিতে হবে বিবি জায়নাবের নামে কি বিবি জায়নাব সালামুল্লাহের তরফ থেকে তারপরে ওই জিয়ারাত পড়তে হবে জিয়ারাতে বিবি জাইনাব জিয়ারাতে মুফজ্জা বলা হয় জিয়ারাতে বিবি জাইনাব সালামুল্লাহ আলাই পড়তে হবে তারপরে দূরে কাত নামাজ পড়ে বিবি জাইনাবকে হাদিয়া করতে হবে তারপরে ওনার ওসিলায় দোয়া করতে হবে বা ওনার কাছে ইস্তেগাসা করতে হবে আই মাওলা মুশকিল কোষার মুশকিল কোষা কন্যা আই বিবি জাইনাব আপনার দোয়ায় আল্লাহ আমাকে যেন সুন্দর জীবনসাথী দান করে কি আপনি দোয়া করে দিন আল্লাহ আমাকে যেন আমার মনোনীত স্বামী দেয় বা আপনার মাতা পিতা আপনার জন্য দোয়া করবেন জিয়ারাত পড়ে যে আল্লাহ আমার মেয়েকে যেন তার মনের মতো ছেলের সঙ্গে বিবাহ হয় বা সে যেন সুন্দর জীবনসাথী পায় এইভাবে দোয়া করতে বলুন আশা রাখি উনসত্তর দিনের মধ্যে আপনার বিবাহর জন্য সুন্দর পাত্রর ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ আপনাকে তৌফিক দান করুক সবসময় পবিত্র বা হালাল রুজি খাওয়ার চেষ্টা করুন সময়ে নামাজ পড়ুন আল্লাহকে স্মরণে রাখুন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম এসব্বিত আকদামকুম যদি তোমরা আল্লাহর হুকুম মেনে আল্লাহকে সাহায্য করো তো আল্লাহ তোমাদের সাহায্য করবে তোমাদেরকে অটল করে দেবে তোমাদের মনোকামনা আশাকে পুরো করবে তো সময় নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে তার কাছে দোয়া করুন জীবনের সমস্ত সমস্যার সমাধান ওখানে আল্লাহ করে দেবে এবার একটা শেষ লিখিত প্রশ্ন পড়তে চাই তারপরে আপনাদের অডিও রেকর্ডিং পেলে করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়াবারাকাত মৌলানা সাহেব আমি পূর্ব বর্ধমান থেকে রিমা খাতুন বলছি মালা সাহেব আমার একটা প্রশ্ন আছে নামাজে মোট কয়টি সুরা দরকার আপনি যদি বলে দেন তো খুব ভালো হয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন রিমা নামাজের জন্যে দুটি সুর মুখস্থ করা যথেষ্ট কমসে কম দুটি সুর নামাজে পড়তেই হবে এক সুরায় আলহামদ আর তারপরে অন্য আর একটা কোনো একটা সুরা কমপ্লিট সুরা তাই সুরায় ইন্না আতাইনা কাল কৌসর সুরায় কৌসর কি সুরায় কদর ইন্না আমদল নহফিলাইলাতিল কদর কি সুরায় তৌহিদ সুরায় আখলাস যাকে বলা হয় বিসমুল্লাহ রহমান রহিম কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কফওয়ান আহাদ এই সুরোটা বিশেষ করে মুখস্থ করুন কেননা পাঁচ ওয়াক্তের নামাজের মধ্যে এক না একবার কমসে কম এই সুরোটা অবশ্যই পড়তে বলা হয়েছে তো সুরায় আলাম না পড়লে নামাজ হবে না লা সালাত ইল্লা বেফাতে আতিল কিতাব যেটা হাদিসে বলা হয়েছে সুরা আলহাম ছাড়া কোনো নামাজ হবে না তো সুরা আলহাম অবশ্যই মুখস্থ করতে হবে তার সঙ্গে অন্য আরেকটা সুরা কেননা প্রতি রেখাতে মানে প্রথম রেখাতে এবং দ্বিতীয় রেখাতে আগে সুরা আলহাম পড়তে হবে তারপরে অন্য আরেকটা সুরা পড়তে হবে তো সুরা আলহাম পড়ার পরে যদি আপনি কলু আল্লাহ আহাত সুরা প্রতি রেখাতে পড়েন কোনো অসুবিধা নেই কি প্রথম রেখাতে সুরা আহমদের পরে সুরায় কৌসার সুন্না সুরা ইন্না না কাল কৌসার মাত্র তিনটি আয়াত সবচেয়ে ছোটো সুরা সুরায় কৌসার পড়ুন তারপরে দ্বিতীয় রেখাতে আলহামদের পরে সুরায় তৌহিদ পড়ুন কি প্রথম রেখাতে সুরায় আলহামদের পরে সুরায় কাদর ইন্না আন্দাল্লাহ ফিলাইলাতুল কাদর পড়ুন আর দ্বিতীয় রেখাতে আলহামদের পরে সুরায় কলো আল্লাহ আহাত পড়ুন দুটো সুরো যথেষ্ট তবে দুই থেকে তিনটি কি চারটি সুরো যদি মুখস্থ করা যায় তো সেটাই মঙ্গল পড়তে নামাজে আলাদা আলাদা সুরো পড়লে তার স্বভাব বেশি আর বরকতও অনেক বেশি আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন এবারে আমি আপনাদের অডিও রেকর্ডিং প্ল্যান করে তার উত্তর দিতে চাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বিসমুল্লাহ রহমান রহম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আল্লাহ পাক হুজুর সাহেবকে ভালো রাখুক চ্যানেল উইনের সবাইকে কেয়ামত পর্যন্ত এই দিন জারি আল্লাহ পাক রাখার তৌফিক দান করুক আমি নামাজে বসলে প্রথমে হুজুরের চেহারা মোবারকের দেহ মোবারকের জন্য দোয়া করি রুজু রোজগারের জন্য দোয়া করি দিনের খিদমাত করার জন্য দোয়া করি আল্লাহ পাক ভালো রাখুক নামাজে বসে এই দোয়াটা করি তো হুজুরকে আজকে এই কথাটা জানাইলাম ইনশাল্লাহ তো আমার কথা হচ্ছে ওই কতগুলো যে মানে দোকানে পাওয়া যায় করি কয় আমাদের এগুলা ভাষায় করি কয় আপনাদের ভাষায় বা কি কয় জানি না ওই সাদা না পাথর না প্লাস্টিক এমন ধরনের বস্তু ওটে মানে দোকান থেকে কিনে এনে ফুটো করা থাকে না ওটা গজাল গরম করে ওটা ফুটো করে ওই সুতো লাগিয়ে বাচ্চাদের গলায় দেয় তা কোনো কোনো ভাষায় করি বলে ওটা পাথরের মতো মাঝখানে আবার মানে অল্প ছোট ছোট রেক রেক রেক দাগের মতো আছে তো ওগুলো কি মুসলিম মানুষ করা যাবে হুজুর সাহেব জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় বোন আপনার দোয়ার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠান দেখছেন এর থেকে লাভবান হচ্ছেন আমাদের জন্য দোয়া করছেন আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুক আপনার মনোকামনা আশাকে পুরো করুক আপনার পরিবারে সমস্ত প্রকারের সুখ শান্তি দান করুক আল্লাহর কাছে এই কামনা করি এইভাবে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন অন্যদেরকেও বলুন এবং প্রশ্নের মাধ্যমে নিজেদের মতামতের মাধ্যমে আমাদেরকে সাপোর্ট করতে থাকুন এর জন্য আমরা সর্বদাই আপনাদের সকলের কৃতজ্ঞ থাকব এবারে আমার প্রিয় বোন আপনি জানতে চেয়েছেন যে কড়ি পড়া মুসলমানের জন্য জায়েজ বা বৈধ কি না তো শরীয়তের হুকুম হচ্ছে মান তসব্বাহাবে কমিন হোসেরা মাহুম যদি কেউ কোনো কমের রূপকে ধারণ করে তো কেয়ামতের দিন আল্লাহ তাকে তাদের সঙ্গে গণনা করবে তো এই কড়ি পড়া যদি কোনো ধর্মের বিশেষ পরিচয় না হয়ে থাকে মনে করুন এই ধর্মের লোকদের এই বিশেষ পরিচয় এটা যদি এমন না হয়ে থাকে কোনো অসুবিধা নেই আর যদি ওটা কোনো বিশেষ ধর্মিক পরিচয় হয়ে যায় কোনো জাতের জন্য কোনো ধর্মের জন্য ইসলাম ছাড়া তাহলে তখন সেটা উচিত হবে না আশা রাখি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি রাজ্য আসাম ধুবরি জেলা থেকে বলছি আল্লাহ পাক ডাইরেক্টর সাহেবকে হায়াত বাড়িয়ে দিক ইনি যে এত সুন্দর পরিকল্পনা করে এই চ্যানেলের উন্নতি খেদমত করিতেছেন আমাদের এই সাবির হাজি সাহেব হুজুর সাহেবের আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দিক শরীর সুস্থ রাখুক দিনের খিদমাত করার তৌফিক দান করুক তো আমার প্রশ্ন হচ্ছে হুজুর সাহেব আমি যখন দোয়া করি কিছু কিছু ক্ষেত্রে যেমন একটা এক্সাম্পল দেই যেমন যে আমি এই সমস্যায় পড়েছি যে ওগো ইমাম হুসাইন আলাইসালাম আপনি দোয়া করেন আল্লাহ আমার অমুক কাজটা পুরা করুক ওগো মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা আপনি দোয়া করেন আল্লাহ আমার অমুক কাজটা কবুল করুক তো এইভাবে কি বলা যাবে ভুল হয় না সঠিক হয় হুজুর সাহেব জানাবেন ওগো আলী আলাইসালাম আপনি দোয়া করেন আল্লাহ পাক অমুক কাজটা কবুল করুক এইভাবে করিতে করলে কি করা চলবে কি হুজুর সাহেব জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরাকাত আমার প্রিয় বোন আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের অনুষ্ঠান দেখার জন্যে বা আমাদের জন্য দোয়া করার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনার মনোকামনা আশাকে পুরো করুক সমস্ত বিপদ আপাত থেকে মুক্তিতে রাখুক আপনার বা আপনার পরিবারের জীবনে সমস্ত প্রকারের সুখ শান্তি দান করুক আপনারা এইভাবে আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন বা অন্যদেরকেও দেখতে বলুন আর নিজের মতামত বা প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করতে থাকুন আপনার প্রশ্ন হচ্ছে যে পঞ্জতনে পাক বা আহলেবায়তের নাম নিয়ে আপনি তানাদেরকে বলেন যে আমার এই সমস্যার সমাধান করার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করে দিন এটা অতি উত্তম কেননা স্বয়ং নবী করিম সাল্লাম বলেছেন লাতকবাল আমাল আল উম্মা ইল্লা বেলায়তন বাইত আমার উম্মতের কোনো আমাল কবুল হবে না তাই দোয়া হোক নামাজ রোজা হজ জাকাত যা কিছুই হোক কবুল হবে না ইল্লা বেলায়তনা আহলেল বাইত আমার আহলে বায়তের বেলায়ত ছাড়া আহলে বায়তের ভালোবাসা বা ওনাদের ওসিলা ছাড়া কোনো দোয়া কবুল হয় না যেন আদম নবীর তবা কবুল হয়েছিল পঞ্চতনে পাকের ওসিলায় জনাবে নু নবী নেজাত পেয়েছিলেন ওনার তরি নেজাত পেয়েছিল পঞ্চতনে পাকের ওসিলায় জনাবে ইব্রাহিম নবী যখন আগুনে যাচ্ছিলেন উনি পঞ্চতনের পাকের ওসিলায় আল্লাহর কাছে দোয়া করেছিলেন সুতরাং আগুন ওনার জন্যে ফুলে পরিবর্তন হয়ে গিয়েছিল তো জনাবে ইব্রাহিম নারে নমরুদ থেকে বেঁচেছিলেন পঞ্চতনে পাকের ওসিলায় জানাবে মুসা নবীর জন্য আল্লাহ দরিয়ায় নীলে রাস্তা তৈরি করেছিল এই পঞ্চতনে পাকের ওসিলায় এই পঞ্জতনে পাকের ওসিলায় জানাবি ঈশা নবী আসমানে চলে গিয়েছিলেন শত্রুর থেকে নেজাত পেয়েছিলেন আর মনে রাখবেন এই পঞ্জতনে পাকের ওসিলায় সব কিছু সৃষ্টি তাই আল্লাহ আমাদেরকে বলেছেন নবী আমাদেরকে বলেছেন যে যদি তোমরা নিজের প্রার্থনা নিজের দুয়া দানি কবুল করাতে চাও তো ওয়াপ্তাকু ইলাইহিল ওসিলা তার কাছে ওসিলা ধরে এসো আর সবচেয়ে উত্তম ওসিলা আল্লাহ তার বান্দাদের মাঝখানে আব্দ মাহবুদের মাঝখানে মনে রাখবেন এই পঞ্চতনে পাক নবী এবং নবীর আহলে বায়েত জানাদের সাদকায় আল্লাহ আমাদেরকে সব কিছু দিয়েছে তো আমার প্রিয় বোন আপনি যদি ওই পঞ্চতনে পাকের ওসিলা করে নবীর ওসিলায় নবীর আহলে বায়তের ওসিলায় মাওলা আলী আলাহ ইসলামকে ওসিলা করে বিবি ফাতেমা জাহরাকে ওসিলা করে হাসান হোসেন আলাহ ইসলামকে ওসিলা করে বা ইমামদেরকে ওসিলা করে ইমাম বলেই তাকে যে আব্দ মাহবুদের মাঝখানে একটা ওসিলা হয় যেমন সাধারণ উদাহরণ জামাত নামাজে জানেন নামাজ কার জন্য আমরা পড়ি আল্লাহর জন্যে পেছনে মামুম নামাজ পড়ছে মাঝখানে ইমাম সাহেব আব্দ মাহবুদের মাঝখানে একটা ওসিলা হয়ে থাকে এটা সামান্য নামাজের জন্যে তাই ইমাম ওই ব্যক্তিকে বলা হয় যে আব্দ মাহবুদের মাঝখানে একটা ওসিলা আর হকিকে ওসিলা হচ্ছেন ওই ইমামরা জানারা হকিকে হকিকি এমাম আর হকিকি এমাম হচ্ছেন নবীর আহলেবায়ত মানে হজরত আলী আলাহ ইসলাম থেকে নিয়ে এমামে মেহেদি পর্যন্ত তাই হাফিজ কান্দুজি সাহেব নিজের তফসুরে লিখেছেন তুলে দেখুন যে এমামে জামান আলাহ ইসলামের যখন জহুর হবে তো সেই সময় হজরত ঈসা নবীও চতুর্থ আসমান থেকে জমিনে আসবেন জমিনে নামবেন আর সমস্ত রবায়তের বইতে এটা লেখা হয়েছে এমামে জামান আলাহ ইসলাম নামাজ পড়াবেন আর ঈসা নবী ওনার পিছনে নামাজ পড়বেন মনে রাখবেন ঈসা নবীর মতো উলুল আজম নবী এমামে জামানের পিছনে নামাজ পড়বেন তো ওনাকে ওখানে একটা প্রশ্ন করা হয়েছে বা উনি নিজে প্রশ্ন রেখে তার উত্তর দিয়েছেন বা অভিযোগের উত্তর দিয়েছেন যে এমামে জামানা উনি কেন নামাজ পিছনে পড়বেন না উনি কেন নামাজ পড়াবেন আর ঈসা নবী কেন ওনার পিছনে মামুম হয়ে নামাজ পড়বেন উনি উত্তরে লিখেছেন এমামে মেহেদি এমামে হকিকি যদি উনি সামান্য সময়ের জন্য যত সময় নামাজ হবে ততক্ষণ যদি ঈশা নবীর পিছনে দাঁড়ান তো ঈশা নবী এমাম হয়ে যাবেন আর উনি মামুম হয়ে যাবেন তখন আর উনি এমামে হকিকি থাকবেন না হকিকি এমাম থাকবেন না তাই হকিকি এমামের জন্যে চুল পরিমাণে সামান্য সময়ের জন্য মামুম হওয়া জায়েজ না এটাই আমি দুনিয়াকে বোঝাতে চাই এটাই আমরা দুনিয়ার কাছে প্রশ্ন করতে চাই যে শেষ এমাম তার জন্যে বা তানার জন্য যদি ঈশা নবীর মতো উলুল আজম পয়গম্বরের পিছনে মামুম হয়ে দাঁড়িয়ে নামাজ পড়া জায়েজ বা বৈধ না হয় ততক্ষণ উনি এমামে হকিকি থাকবেন না তাহলে ওনার পিতা বা দাদা হজরত আলী প্রথম এমাম বা হাসান হোসেন হোসেন আলাইসালাম ওনার আগে যে সমস্ত ইমাম সেই এমামদের জন্য কি করে জায়েজ হতে পারে এমন লোকদের পেছনে দাঁড়িয়ে নামাজ পড়ার যারা মাসুম না যারা ইমাম হওয়ার যোগ্য রাখে না তারা নবী তো অনেক দূরের কথা আজ মুসলমানরা কিছু মিথ্যা হাদিস শোনায় যে হজরত আলী নাকি অমুকের পেছনে নামাজ পড়েছিলেন আয়াজবিল্লাহ নবীর সম্পর্কেও এমন রাবায়ত তারা গড়ে রেখেছে জালি তৈরি করে রেখেছে যে একসময় নবী করিম সাল্লা সাল্লাম মুসাফির ছিলেন উনি আসতে দেরি হয়েছিল কি উনি অসুস্থ ছিলেন উনি মসজিদ আসতে দেরি করেছিলেন এমন সময় যে দেখেন কোনো এক সাহাবি নামাজ পড়াচ্ছেন এগুলো ওই সাহাবিদের প্রশংসা বর্ণনা করার জন্যে নবীকে ছোট করা হচ্ছে সেখানে নবী যে কি দেখছেন যে এক বড় সাহাবি নামাজ পড়াচ্ছেন তো উনি নিয়ত করে তার পেছনে নামাজ পড়েছিলেন নামাজ পড়া শুরু করেছেন চিন্তা করুন একবার তারা ভাবছে না যে নবী আল্লাহর তরফ থেকে এমামে কি তিনি কি করে মামু হয়ে নামাজ পড়তে পারেন ওইরূপ হজরত আলী আলাইসালাম বা হজরত আলী আলাইসালামের মাসুম সন্তান যানাদেরকে আমরা ইমাম বলে মানি ও যে আল্লাহম আইম্মাতান কোরআনের আয়াত তুলে দেখুন আল্লাহ বলছে আমি তাদেরকে এমাম করেছে আমার বান্দাদের জন্য আইম্মা এমামের পুলুরাল বহু বচন হচ্ছে আইম্মা ইউ মানাদুকুল্লাহ উনাসিম বে এমামহিম সমস্ত যুগের লোককে তার যুগের এমামের সঙ্গে একজন এমামের সঙ্গে ডাকা হবে যে যে যুগের এমাম ছিল সে সেই যুগের লোকদেরকে নিয়ে আগে যাবেন বা সেই যুগে লোকেরা তানার সঙ্গে যাবেন আর এখানে বলা হচ্ছে ও যে আইন আল্লাহম আইমাতন ইয়াহদুন আমরা না আমি এনাদেরকে এমাম করেছি আমার কথা একজন না বারোজন এমাম আর এনারা আমার হুকুমে আমার বান্দাদের হেদায়ত করছেন তো এমাম আব্দ মাহবুদের মাঝখানে একটা সুন্দর ওসিলা তো এই এমামের ওসিলায় যদি কেউ চায় তো তার চেয়ে তো উত্তম ওসিলা হতে পারে না অবশ্যই আপনার দোয়া বা মোনাজাত আল্লাহর দরবারে কবুল হবে আর আপনি যাদেরকে ওসিলা করছেন এনারাই বাস্তব বা সঠিক ওসিলা নবীরা আল্লাহর ওলিরা এনাদের ওসিলা করেছেন চিন্তা করুন এর আগে আমি অনেকবার বলেছি যে যারা বলে আমরা বিনা ওসিলায় সরাসরি নিজের এবাদতের মাধ্যমে আল্লাহর কাছে উচ্চতম স্থান পেতে পারি তারা একবার কোরআনের আয়াতগুলো পড়ে দেখুক আমরা ভুল করছি যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে না কিন্তু ওখানে কোরআনে নবীকে হুকুম দিচ্ছে ইস্তাক ফরু আয় নবী আপনি এদের জন্য আল্লাহর কাছে ক্ষমা পারিত্রী হন আপনি যদি ক্ষমা চান তাহলে আল্লাহ এদেরকে ক্ষমা করবে আর নইলে এদের ক্ষমা এদেরকে ক্ষমা নেই কি আপনার ওসিলায় যদি এরা ক্ষমা চায় তাহলে এদের ক্ষমা হবে তো আল্লাহ রব্বুল আলমিন কিছু তার নেক ওয়ালিকে বান্দাকে আমাদের জন্য ওসিলা করেছে যাদেরকে আল্লাহ ভালোবাসার এটাই শিক্ষিতদের পরিচয় বুদ্ধিজীবীর পরিচয় আমি যদি আমি কারোর কাছ থেকে কোনো কাজ করিয়ে নিতে চাই তো আমি জানি সরাসরি বললে হয়তো উনি আমার কথা শুনবেন না তো তখন আমরা কাকে ধরি কাকে দেখি যে ওই লোকের প্রিয়তম বান্দাকে ওই লোকের প্রিয়তম ব্যক্তিকে ওই লোকের প্রিয়তম মানুষকে তাকে ওসিলা করি যাতে তার কথা যেন উনি না ফেলেন না টালেন তো তখন তাকে ওসিলা করে যখন বলা হয় তো বলে ঠিক আছে যখন ইনি বললেন ইনি সিফারিশ করে দিয়েছেন তো আমি কথাটা মেনে নিলাম ওইরূপ আল্লাহ রব্বুল আলমিন নিজের বান্দাদের জন্য নিজের কিছু প্রিয়তম আপন বান্দাদেরকে ওসিলা বানিয়েছে যখন তাদের ওসিলায় আল্লাহর কাছে চাওয়া হয় তো আল্লাহ তখন সেটাকে রদ করে না আশা রেখে আমার প্রিয় বোন আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন পরের প্রশ্ন নিই বিসমিল্লাহ রহমানের রহিম মাওলানা সাহেব আমি মল্লিকপুর থেকে টুম্পা বিবি বলছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু বলছি কোরআন শরীফ উইন চালান শোনার পর পড়ছি পড়ি যেমন দশ আয়াতের জিকির বলে পঞ্চাশ আয়াতের জিকির বলে আর আপনি যেমন আমাদের গুছিয়ে বলেন কোরআনের যেখানে জান্নাত কথা বলা হয়েছে সেখানে জান্নাত থেকে বাঁচার জান্নাতে যাবার জন্য দোয়া করতে হয় বা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করতে হয় আর কোরআনে যেখানে সেজদার কথা বলা হয়েছে সেজদার সম্পর্কে আমি অতটা জানতাম না আপনি বলতেন তারপর আমি কথাটা বুঝে তারপর আমাল করার চেষ্টা করছি কিন্তু সেজদা তো জানি না সেই জন্য সেজদা আমার মহল্লার মৌলানা সাহেবকে জানতে উনি সেজদার কথাটা বলে দিয়েছেন সুরা আরাপ আয়াত নাম্বার দুশো ছয় আর রুখু বলছে চোদ্দ আমি কোরআনের সঙ্গে মেলাচ্ছি ঠিক বুঝতে পারছি না আপনি একটু গুছিয়ে বলুন রুখুর মাথায় আছে চব্বিশ রুকুর আয়নের ভিতরে আছে আঠেরো আবার চোদ্দো এই রুকুটার কীরকম কী সেজদা আপনি একটু গুছিয়ে বলবেন আপনি তো বলেছেন এই রুকুগুলো দুনিয়ার মানুষ দিয়েছে আল্লাহর তরফ থেকে আয়াত নাজিল হতো আর বা সুরা নাজিল হতো সেই জন্য একটু গুছিয়ে বলবেন আর একটা প্রশ্ন করছি ধোঁয়া আপনারা বলেন যে রোজা করে ধোঁয়া খাওয়া ঠিক নয় কিন্তু ধোঁয়া আমাদের এখানে দেশে গ্রামে আমরা সবাই তো উনুনে রান্না করি বা চুলোই রান্না করি এত ধোঁয়া তো আমাদের চুলোয় হতেই থাকে এর জন্য আমাদের কি বাঁচার উপায় আপনি একটু বলবেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরাকাত আমার প্রিয় বোন টম্পা খাতুন আপনার ভয়েসমেল বা যা কিছু বলেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে নেক তৌফিক দান করুক এইভাবে আপনি আমাদের অনুষ্ঠান দেখে শুনে আরও অনেক কিছু যাতে উপলব্ধি করতে পারেন আপনাকে এবং আমার সমস্ত দর্শকবিন্দু থেকে আল্লাহ নেক তৌফিক দান করুক আমার প্রিয় বোন আপনি দুটো প্রশ্ন রেখেছেন একটি সেজদা বিষয় আর আরেকটি রমজান মাসে রোজা থেকে যে ধোঁয়া আমাদের নাকে মুখে চলে যায় ওই বিষয় তো আগে আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে চাই মনে রাখবেন শরিয়াতে বলা হয়েছে জেনে শুনে মানে আমি জানি যে নাক মুখ দিয়ে ধোঁয়া ভেতরে নিলে টানলে আমার রোজা বাতিল হয়ে যাবে জেনে শুনে যদি কেউ এমন করে তো তার রোজা বাতিল হবে কিন্তু যদি কোনো মজবুরিতে মনে করো রান্না বাড়ার সময় সবচেয়ে উত্তম নাকের উপরে কাপড় বেঁধে দিন আজকাল এমনিও কোভিড নাইন্টিনের জন্য সবাই মাস্ক পরে থাকছে সবচেয়ে উত্তম সর্বদাই ওটা ব্যবহার করুন রান্না করার সময় একটা মাস্ক পরে নিন সরাসরি ভাপ ধোঁয়া যেন নাকে মুখের ভেতরে প্রবেশ না করতে পারে এগুলো কাদের জন্য বিশেষ করে জানেন মানে একজন ধূম্রপান করার তার অভ্যাস রমজান মাসে রোজা রেখে আছে সে নিজে বিড়ে টানতে পারছে না সিগারেট খেতে পারছে না হুক্ক খেতে পারছে না তো সে এক জায়গায় কেউ হুক্কো খাচ্ছে ধোঁয়া ছাড়ছে সেখানে যেয়ে নাক দিয়ে জোর জোর করে নিঃশ্বাস নিয়ে ওই ধোঁয়া নাক দিয়ে ভেতরে নিচ্ছে ওই স্বাদ উপলব্ধি করার জন্যে বা বিড়ের নেশাকে সিগারেটের নেশা বা হুক্কর নেশাকে মেটানোর জন্যে কেউ বিড়ে খাচ্ছে সেখানে যেয়ে শুকছে সিগারেট খাচ্ছে সেখানে যেয়ে শুকছে মানে সে নিজে খাচ্ছে না নিজে খেলে তো রোজা ভঙ্গ হয়ে যাবে তো ভাবছে আমি কমস কম নাক দিয়ে ধোঁয়াটা টেনে শান্তি পাই এটা হারাম এটা জায়েজ নয় আসলে কি বুঝতে পেরেছেন মানে জোরপূর্বক জানার পরেও ইচ্ছাকৃতভাবে ধোঁয়া বা ভাপ নিজের নাকে মুখ দিয়ে ভেতরে প্রবেশ করা এটা মুফতলাতে রোজা রোজাকে বাতিল করে তবে যদি অনিচ্ছাকৃতভাবে বা মজবুরিতে কখনো মুখের মধ্যে নাকের মধ্যে ধোঁয়া চলে যায় তার জন্য রোজা বাতিল হবে না আশা রাখি আপনি মশলাটা বুঝতে পেরেছেন এবারে সেজদার সম্পর্কে আমি এর আগেও মনে হয় আপনার প্রশ্নের উত্তরে পেয়ে কারোর প্রশ্নের উত্তরে বিস্তারিত বলেছিলাম যে কোরআনে টোটাল চোদ্দোটি সেজদা এসেছে নবী করিম সাল্লাম বলেছেন যখন এই আয়াতগুলো পড়বে তো তখন আল্লাহর হুকুমের আগে নতশির হবে অর্থাৎ সঙ্গে সঙ্গে শেষদায় যাবে তো এই চোদ্দোটি জায়গার মধ্যে দশটি জায়গায় সেজদা করা সন্ন্যত যটি সেজদা করা হয় বড় স্বভাব তবে যদি কোনো কারণে কেউ সেজদা না করতে পারে তার জন্য সে দায়ী বা পাপি হবে না গুণাগর হবে না কিন্তু চারটে জায়গায় সেজদা করাকে ফরজ করা হয়েছে মানে অনিবার্য ওই চারটে আয়াত শোনার পরে সেজদা করতে হবে যদি কেউ ওই চারটে আয়াত শোনার পরে সেজদা না করে তো সে গুণাগার হবে আর সেই চারটে আয়াত হচ্ছে এক নম্বর সুরায় সেজদা সুরায় সেজদার আয়াত নম্বর পনেরো আমি এখানে রুকু পারা এগুলো বলতে চাচ্ছি না আমি যেটা কোরআনে যেভাবে কোরআন অবতীর্ণ হয়েছিল সোরা বা আয়াত হিসেবে সেই সোরা বা আয়াতের নম্বর আমি বলছি এটা মনে রাখবেন এই রুকু এগুলো সব বান্দারা সেটিং করেছে কোরআনে পারা বান্দাদের সেটিং করা পরিষ্কার বলছি যদি কেউ আমাকে ভুল প্রমাণ করতে পারে আমি মাথা নত করব আর সে যা বলবে আমি সেটা মেনে নেবো আমি যেটা বাস্তব সেটাই সবসময় বলি বা সঠিক জিনিস মানুষকে বোঝানোর চেষ্টা করি তো কোরআন সুরা বা আয়ত হিসাবে অবতীর্ণ হয়েছিল তাই সুরার নাম বলছি সুরায় সেজদা আয়ত নম্বর পনেরো পড়ার পরে মানে পুরো আয়তটা পড়ার পরে সেজদায় যেতে হবে মনে থাকবে সুরায় হামিম সেজদা আয়ত নম্বর পনেরো ওইরূপ সুরায় ফসেলাত আয়ত নম্বর পড়ার পরে এখানে আয়াত পড়লে সেজদা করতে হবে ওই জন্য আমি আয়াতটা পড়ছি না সুরায় ফসলাত আয়াত নম্বর পড়ার পরে সেজদা করতে হবে তারপরে সুরায় নজম আয়াত নম্বর বাষট্টি সুরায় নজম আয়াত নম্বর বাষট্টি পড়ার পরে সেজদায় করতে হবে আর চতুর্থ ওয়াজিব সেজদা বা ফরজ সেজদা সেটা হচ্ছে সুরায় আলাক সুরায় একরা বে ইসমরাব্বিকাল আলাক সুরায় একরার শেষ আয়াত উনিশ নম্বর আয়াত পড়ার পরে সেজদায় যেতে বলা হয়েছে এই চারটি সেজদা ফরজ ওয়াজিব সুতরাং এই আয়াতগুলো পাঠ করার পরে সঙ্গে সঙ্গে সেজদায় যেতে হবে আর এইভাবে সেজদায় দোয়া পড়তে হবে বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহম আলাকা সাজাত্ত আবেকা আমন্ত আলাইকা তোয়াক তোয়াক্কল তো ফকতুবনা মা আর রাকিন ওয়াসাজিদিন আলাকা ইয়ারব্বাল আলামিন যদি কেউ এই দোয়াটা না পড়তে পারে সোহান আল্লাহ সোহান আল্লাহ সুহান আল্লাহ সুহান রব্বিয়াল আলা ওয়া বিহামদে সাধারণ নামাজে যে দোয়া পড়ি ওই দোয়া পড়লেও পড়তে পারে কোনো অসুবিধে নেই আর এই সেজদার জন্যে কেবলার রুখ হওয়ারও ওপরের জন্যেই বিশেষ যে জিনিসগুলোর ওপরে সেজদা করা যায় তেমনও হওয়ার দরকার নেই মনে করেন আমি বেডের ওপরে বসে কোরআন পড়ছিলাম যেভাবে যেদিকে মুখ করে নত হতে পারি সেই দিকে মুখ করে সেজদা করা যথেষ্ট কেননা এটা নামাজের সেজদা নয় এটা আল্লাহর হুকুমের আগে নত হওয়া যে কোনো দিকে তার ওই হুকুমটা মানে ওই আয়াতটা পড়ার পরে নত হওয়াই যথেষ্ট আর নত হয়ে মানে সেজদার পজিশানে যে সেজদার মতো মাটিতে মাথা রেখে ওই দোয়া পড়তে হবে বা জিকির পড়তে হবে আশা রাখি আপনি বুঝতে পেরেছেন এছাড়া বাকি যে সুরাগুলোয় সেজদা এসেছে আমি একবার শুধু পড়ে শোনাতে চাই আমার দর্শকবিন্দুদের জন্যে সুরায় আরাফ আয়াত নম্বর দুশো ছয় যেটা আপনি বললেন এটা ফরজ বা ওয়াজিব সেজদা নয় সন্ন্যদ সেজদা তো সুরায় আরাফের শেষ আয়াত পড়ার পরে মনে রাখবেন রুকু বা পারা দেখবেন না সুরায় আরাফ শেষ আয়াত শেষ আয়াত পড়ার পরে সেজদায় যেতে হবে ওইরূপ সুরায় রাদ আয়াত নম্বর পনেরো পড়ার পরে সেজদা করতে হবে সুরায় নাহেল আয়াত নম্বর পড়ার পরে সেজদা করতে হবে সুরায় বানি ইসরায়েল আয়াত পড়ার পরে সেজদা করতে হবে সুরায় মরিয়াম আয়াত নম্বর অষ্টান্ন ফিফটি এইট পড়ার পরে সেজদা করতে হবে সুরায় হজ আয়াত নম্বর আঠারোর পরে সেজদা আছে আর সুরায় হজের আয়াত নম্বর সাতাত্তরের পরেও কিন্তু সেজদা আছে ওই একটা সুরা যেতে দুবার সেজদা এসেছে তারপরে সুরায় ফোরকান আয়াত নম্বর ষাট পড়ে সেজদা করতে হবে আর সুরায় নামাল আয়াত নম্বর পড়ার পরে সেজদা সেজদা করতে হবে আর সুরায় সোয়াদ আয়াত নম্বর চব্বিশ পড়ে সেজদা করতে হবে এই সমস্ত জায়গায় আর সুরায় ইনশাকাক আয়াত নম্বর একুশ এই দশটি জায়গায় সেজদা করা মানে ওই আয়াতগুলো কমপ্লিট হওয়ার পরে সেজদা করতে হবে আশা রাখি দশটি জায়গায় যেখানে সেজদা করা সুন্নত আর চারটি জায়গা যেখানে সেজদা করা ফরজ বা অনিবার্য করা হয়েছে আমি পরিষ্কার বললাম আমার প্রিয় বোন আপনার মাধ্যমে আমাকে যারা শুনছেন বা আমাদের এই এপিসোড দেখছেন আশা রাখি ওনারাও বুঝতে পেরেছেন এই বলে আমার আজকের বক্তব্য এখানে আমি শেষ করছি যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে স্ক্রিনের ওপর যে নম্বর দেওয়া হচ্ছে এই নম্বরে ফোন করে নিজের প্রশ্ন আপনারা রেকর্ড করেন মানে ভয়েসমেল করে দিন রেকর্ড করে পাঠিয়ে দিন আর নইলে লিখে যদি পাঠাতে চান লিখেও পাঠাতে পারেন তার সঙ্গে আরও একটা অনুরোধ করছি আপনারা যদি আমার অনুষ্ঠান নিজের মোবাইলে দেখতে চান তো ইউটিউবে যে চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করুন চ্যানেল উইন বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ওখানে আমার সমস্ত এপিসোড আপলোড করে দেওয়া হচ্ছে আপনারা নিজের সুযোগ সুবিধা সময় অনুযায়ী ওখানে নিজের প্রশ্নের উত্তর শুনতে বা দেখতে পারবেন ওয়াখর দাওয়ানা আলী আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওসালামু আলাইকুম ورحمة الله وبركاته